উপস্থিত করতে তে আল্লাহ তালার দরবারে সকলেই শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র জীবন নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল আজ সবচেয়ে বেশি প্রয়োজন নবী করিম সাল্লাহ আলাইহি জীবনকে জানা এবং তার সম্মানিত জীবনকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করা কারণ আল্লাহ তালা নবী করিম সাল আলহি ওয়াসাল্লামকে যে সম্মানিত মাকাম দান করেছিলেন এটাকে কোনো ভাষার দ্বারা প্রকাশ করা যায় না ندانم خدا مئی سکن گویمات کے والا تریزا کے من گویمات ندانم خدا مئی سکن گویمات کے والا تریزا کے من گویمات যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র জীবন হল এমন এক জীবন যে ভাষার দ্বারা বর্ণনার দ্বারা লেখনির দ্বারা ওনার পবিত্র জীবনটাকে উপস্থাপন করা এটা সম্ভব না কারণ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের জীবন এমন এক সৌন্দর্য মণ্ডিত জীবন এটাকে ভাবা যেতে পারে ভালোবাসা যেতে পারে এর চাইতে বেশি কোনো কিছু করা সম্ভব না কেওয়ালা তারি মানবুয়ামা কারণ তার ব্যাপারে যা কিছু বলা হবে তিনি তার চাইতেও ঊর্ধ্বে ঊর্ধ্বে ছিলেন কেমন ছিল তার মর্যাদা আল্লাহ তালার দরবারে তার মর্যাদা কেমন ছিল যে নবী করিম সাল্লু আলাইহি পথে হাঁটতেছেন পাশে পাথর পথে হাঁটতেছেন বড় একটা বৃক্ষ তো নবী যে পথ চলতেছেন এই পাথর এই বৃক্ষ তাকে স্বাগত জানাচ্ছে তাকে সালাম জানাচ্ছে যে নির্জীব পাথর নির্জীব পাহাড় নির্জীব বৃক্ষ এই সমস্ত কিছু আমাদের কাছে নির্জীব কিন্তু আল্লাহ রসুলকে এরা সকলেই চিনে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কহুদের যুদ্ধ আহত হয়ে গেছে বেইমানরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে আহত করছে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম আহত হয়ে অহুদ পাহাড়ে হেলান দিয়ে বসেছেন পাহাড় অহুদ এটা একটা পাহাড়ের নাম এই পাহাড়ের মাঝে হেলান দিয়ে তিনি বসছেন তো এই নির্জীব পাহাড় এই পাথর সে বুঝতে পারছে যে আল্লাহর রসুল সে আক্রান্ত অবস্থায় আমার কাছে আসছে তার আরামের প্রয়োজন নবীর বসার স্থানটি কোমল বিছানায় রূপান্তরিত হয়ে গেল নরম হয়ে গেল এই হলো আমাদের নবীর মর্যাদা যার শ্রেষ্ঠত্বের কোনো তুলনা নাই কিন্তু এই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম যিনি এত মর্যাদাবান তার জীবন কেমন ছিল যে আল্লাহর পয়গাম স্রষ্টার পয়গাম আমাদের পর্যন্ত পৌঁছাতে তার পবিত্র ছবি শরীর মুবারক বেইমানদের আঘাতে রক্তাক্ত হয়েছে আঘাতে আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরতে এই ছিল আল্লাহর নবীর জীবন তাই আমাদের কাজ হলো প্রতিটি মুসলমানের কানে এই সংবাদ পৌঁছিয়ে দেওয়া এই কথাটা প্রত্যেকটা মুসলমানকে মনে করায় দেওয়া নবী করিম সাল্লাহ আলহু আসাল্লামের পবিত্র জীবনী আলোচনার মাধ্যমে যে আমরা সেই নবীর অনুসারী এটা শুধু মনে করায় দেওয়া এই আমাদের জন্য এই নবীর এই পরিমাণ ত্যাগ আমাদের জন্য সেই নবীর এই পরিমাণ কষ্ট এই দুনিয়ার জিন্দগিতে করতে হয়েছে কেমন মর্যাদার অধিকারী ছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ যে নবী করিম সাল্লাহ আলহু মিনার মাঠে মিনার ময়দানে উট জবাই করতেছেন হজের সময় উট জবাই করতে হয় কোরবানি করতে হয় উট জবাই করতেছেন একশো উট কুরবানি করা হবে আল্লাহ রসুল নিজে ছুরি হাতে নিতেন কুরবানি করার জন্য বরকতপূর্ণ কাজকে সম্পাদন করার জন্য এই উটগুলো কিছু ইয়ামান থেকে আনা হয়েছে কিছু মক্কার আশপাশ থেকে এই উটগুলোকে ক্রয় করে আনা হয়েছে কোরবানি করার জন্য সেই কুটগুলো এই উটগুলোকে কোরবানির উদ্দেশ্যে উপস্থিত করা হলো তা আল্লাহ রসুল কোরবানি করতেছেন পাঁচটি পাঁচটি উঠ আল্লাহ রসুলের সামনে আনা হইতেছে একটা উট রসুল্লাহর সামনে উপস্থাপন করা হইত উপস্থিত করা হইত রসুল্লাহ দ্বারাই এটাকে জবাই করছে যে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তিনি যখন জবাই করার জন্য একটা উঠের কণ্ঠের মাঝে বর্ষা চালাইতেন তো বাকি চারটা ওট এরা সামনে আসার জন্য লড়াই করতে থাকত একটা উটের গলায় তিনি বর্ষা চালাইতেছেন বাকি চারটা উট এরা লড়াই করতেছে সামনে আসার জন্য যে আল্লাহর এই রসুলের হাতে জীবন দেওয়ার জন্য উটদের মাঝে প্রতিযোগিতা হইত নির্জীব প্রাণী উট এই উটগুলো চোখের সামনে দেখতেছে যে সামনের উঠটা জবাই হইতেছে তার জীবনটা চলে যেতেছে তারপরও কিন্তু নবীর হাতে জীবন দেওয়ার প্রতিযোগিতা এই উঠগুলোর মাঝে চলতেছে এই ছিল নির্বাক বাকহীন প্রাণীদের রসুরুল্লার প্রতি আকর্ষণ যাদেরকে আল্লাহ তালা বিবেকের শক্তি দান করেন নাই আর আমরা তো ইমানদার বিবেকবান এই বিবেক পাওয়ার পর এই ইমানকে পাওয়ার পর আমরা যদি রসুরুল্লাহকে ভালোবাসতে না পারি তাকে পাওয়ার জন্য তার ভালোবাসার জন্য যদি আমাদের মাঝে প্রতিযোগিতা না হয় তাহলে এটা হবে আমাদের নিজেদের নিজেদের প্রতি অবিচার আমি নিজে নিজের উপর জুলুম করতেছি নির্বাক বাকহীন প্রাণীদের আকর্ষণ ছিল রসুল্লাহর প্রতি এই পরিমাণ এত ভালোবাসা ছিল তাদের আল্লাহর রসুলের প্রতি কিন্তু আল্লাহর পয়গাম এই আমাদের পর্যন্ত এই মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কি কষ্ট করতে হয়েছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পূর্ণ জিন্দগির দিকে তাকিয়ে দেখুন কোন স্বস্তি ছিল না কোন বিশ্রাম ছিল না কিন্তু নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম তিনি যদি চাইতেন আড়ম্বরপূর্ণ জীবন তিনি যাপন করতে পারতেন তিনি পারতেন মক্কার সবচেয়ে ধনী মক্কার সবচাইতে সম্পদ সম্পন্ন হতে তিনি পারতেন মক্কার সবচাইতে সুন্দরী রমণীকে তিনি বিয়ে করতে পারতেন এই সমস্ত ধরনের দুয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের জন্য খোলা ছিল কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই আড়ম্বরপূর্ণ সুখময় জীবন সেই তৃপ্তিকর জীবনকে তিনি গ্রহণ করেন নাই এই আমাদের জন্য আমাদের পর্যন্ত স্রষ্টার পয়গামকে পৌঁছায় দেওয়া লাহ এই কালিমার দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া এই জন্যই ছিল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সারা জিন্দগির মেহরত মক্কার কাফেরদের কাছ থেকে সীমাহীন নির্যাতনের তিনি শিকার হয়েছেন গালির জবাব দেন নাই নির্যাতনের প্রতিবাদ পর্যন্ত করেন নাই উনি বেহুশ হয়ে গেছেন তাদের আক্রমণে ওনার শরীর থেকে রক্ত ঝরতে পুরা শরীরকে অপবিত্র করে দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে নির্যাতন তারা নবী মোহাম্মদুর রসুল্লাহর উপর করছে কিন্তু নির্যাতন করে মক্কার কাপেররা ক্ষান্ত হয় নাই একটা সময় এমন আসলো যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সমস্ত নির্যাতনের মাঝেও দাঁত কামড়েও থাকতে পারলেন না ওনাকে হিজরত করতে হলো আমরা সেই হিজরতের আলোচনাই করতেছিলাম বিগত সপ্তাহে আমরা হিজরতের আলোচনা শুরু করেছি জেনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামকে নিজ মাতৃভূমি বাইতুল্লার ভূমি থেকে হিজরত করতে হয়েছে এমন একটা অবস্থায় যখন পৃথিবীর সর্বকালের সেরা হিংস্র আরবের জাহিলি সমাজ এবং সেই জাহিলি সমাজের দুর্বৃত্তরা আল্লাহর রসুলকে মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করব যে মেরেই ফেলবে নবীর অপরাধ কি ছিল দাওয়াত যে সমস্ত মানুষের প্রভু এক আল্লাহ আর কারো প্রভুত্ব নেই এই যে এক দাওয়াত এই যে এক আহ্বান তিনি মানুষদেরকে শান্তির প্রতি শান্তির প্রতি ডাকবেন দেখো সকলের প্রভু এক আল্লাহ রাজার প্রভু যিনি প্রজারও তিনি প্রভু সুতরাং রাজা প্রজার উপর অন্যায় করতে পারে না প্রজা রাজার কাছে অন্যায় দাবি করতে পারে না এই দাওয়াত যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি দিলেন আরবের তৎকালীন মাজবর শ্রেণী সমাজপতিরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল এবং শুধুমাত্র এই দাওয়াত শুধুমাত্র এই আহ্বানের কারণে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তারা মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল তখন সেই কঠিন সংকটময় মুহূর্তে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবনকে রক্ষার জন্য না ইসলামকে রক্ষার জন্য প্রিয় মাতৃভূমি বাইতুল্লার ভূমি এই ভূমি থেকে তিনি মদিনার প্রতি হিজরত করেন তো আমরা বিগত সপ্তাহ নবী করিম সাল্লাহ আলাই আসাল্লামের হিজরতের যে প্রাথমিক অবস্থা যে মক্কার কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামের যে ঘর চার দিক থেকে অস্ত্র সজ্জিত হয়ে ঘিরে ফেলল নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম চার দিক থেকে অবরুদ্ধ হয়ে গেলেন কিন্তু সেই কঠিন সংকটময় মুহূর্তে আল্লাহর নবী তিনি আল্লাহর উপর আস্থা হারাননি আল্লাহর উপর তিনি আস্থা হারাননি আল্লাহর হুকুম যখন আসলো যে তোমাকে হিজরত করতে হবে তুমি বের হয়ে যাও ঘরের চারদিকে শত্রুর দ্বারা বেষ্টিত সেই কঠিন সংকটময় সময়ে আল্লাহর রসুল তিনি বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন দুর্বৃত্তরা চারদিকে দাঁড়ানো খোলা তরবারি হাতে নবী মোহাম্মদুর রসুল্লাহকে হত্যা করার জন্য কিন্তু নবী যখন আল্লাহর উপর আস্থা রাখলেন আল্লাহ তালা নবীর সহায় এইভাবে হয়ে গেলেন নবী বের হয়ে গেলেন কাফেররা দাঁড়ানো দাঁড়ানোই থাকলো আল্লাহর নবীকে কাফেররা তাদের চর্মে চক্ষুর দ্বারা দেখতেই পারবে এই নবী করিম সাল্লাসাল্লামের এই যে হিজরতের এই যে এই জীবনের শিক্ষা নবী এই হিজরত দ্বারা আমাদের কাছে এই মেসেজ তিনি আমাদের কাছে পৌঁছাইছেন যে তোমরা যদি আল্লাহর উপর আস্থাশীল থাকো পুপুরি শক্তি তোমাদেরকে কিছুই করতে পারবে না তোমরা যখন আল্লাহর উপর আস্থা রাখবে আল্লাহ তারা যখন তোমাদের সহায় হয়ে যাবেন তো কুপুরি শক্তির শক্তি নাই তোমাকে ধরবে আর তোমার কোনো ক্ষতি সাধন করবে এই ক্ষমতা কোনো কুপুরি শক্তির নাই কারণ আল্লাহ তালা তারা যে দেখবে দেখার শক্তি দেন কে আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহর উপর আস্থা রেখে যখন ঘর থেকে বের হয়েছেন আল্লাহ তালা কাফেরদের দেখার শক্তিকে রহিত করে দিচ্ছে সব দেখতেছিল আল্লাহর নবীকে তারা দেখতেছিল এই তো আল্লাহর কুদরত হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে সাথে নিয়ে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক সফর মদিনায় হিজরতের জন্য বেরিয়ে গেলেন আশ্রয় নিলেন সৌর পর্বতের এক গুহায় গারে সৌর মক্কার কাপেররা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দীর্ঘ সময় পর্যন্ত ঘরকে অবরুদ্ধ রেখে যখন দেখতে পেল যে আল্লাহর রসুলকে তারা ধরতে ব্যর্থ হল তো এই দুর্বৃত্ত বাহিনী মক্কার চারিদিকে ছড়িয়ে গেল তাদের সব ধরনের প্রযুক্তির ব্যবহারের দ্বারা তারা আল্লাহর রসুলকে পাকড়াও করার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করল এমনকি তারা নবী করিম সাল্লু আলহি আশ্রয় স্থল সেই গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেল এবং নবী করিম সাল্লাহ আলহি হজরত আবু বকর তাদের পদ চিহ্নকে চিহ্নিত করে তারা নিশ্চিত সিদ্ধান্তে বসল আসামিরা ঠিক এই গুহার মাঝেই লুকিয়ে আছে জীবনের সেই চরম সংকটময় মুহূর্তে নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম সেই গুহার মাঝে যেই গুহা থেকে গুহার উপরে দাঁড়ানো মক্কার হিংস্র সেই ক্ষুদাগ্রহী শক্তি তাদেরকে দেখা যাইতেছিল হজরত আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তিনি আল্লাহর রসুলকে বলতেছিলেন যে কাপেররা তো তাকালেই আমাদেরকে দেখে ফেলবে কি হবে এই অবস্থার মাঝে ঠিক সেই সময় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি যে শব্দ উচ্চারণ করলেন ইন্নাল্লাহ এই ছিল সেই কঠিন সংকটময় মুহূর্তে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি উচ্চারণ ইন্নাল্লাহ মানা হজরত আবু বকর সিদ্দিক তিনি যখন ভীত হইলেন আল্লাহর রসুল তাকে সান্ত্বনা দিলেন না তাহজান আবু বকর চিন্তার তো কিছু নাই মানা আল্লাহ তো আমাদের সাথে আছেন এই ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের দৃঢ়তা নবী মোহাম্মদুর রসুল্লাহ হজরত আবু বকরকে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে সেই কঠিন মুহূর্তে যে সবক পড়াচ্ছেন দেখো আবু বকর কাফেরদের আমাদের কিছু করার ক্ষমতা নাই কেননা আমাদের সাথে আল্লাহ আছে আর আল্লাহর শক্তির উপর কোনো শক্তি নাই মুসলমান সে আল্লাহর উপর আস্থা রাখে আল্লাহকে বিশ্বাস করে সেই নবী করিম সাল্লু আলহাসাল্লাম সেই সংকটময় মুহূর্তে আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম তার পূর্ণ জীবন দ্বারা তার হিজরত দ্বারা জীবনের কঠিন সংকটময় মুহূর্তে এই ইন্নাল্লাহ মানা এই বাক্যের দ্বারা আমাদেরকে এই শিক্ষাই তিনি দিচ্ছেন যে তোমরা আল্লাহর প্রতি আস্থাশীল হও এই হল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের শিক্ষা যে যদি আল্লাহর প্রতি আস্থাশীল হও আল্লাহর রহমত তাহলে তোমরা পাবে আর যদি আল্লাহর প্রতি আস্থাশীল না হও আল্লাহর ক্রোধ থেকে তোমরা বাঁচতে পারবে আল্লাহর প্রতি আস্থাশীল হও আল্লাহর রহমত পাবে আল্লাহর ক্রোধ থেকে তোমরা বাঁচতে পারবে আর নবী করিম সাল্লাসাল্লাম এই জীবনের এই কঠিন সংকটময় মুহূর্তে যখন আল্লাহর উপর আস্থা রাখলেন তখন আল্লাহ তালা কি করলেন ইতিহাস দেখেন আল্লাহ তালা কি করলেন আল্লাহ তালা মক্কার সর্বকালের সেরা হিংস্র এই কুকুরি শক্তির মোকাবেলার জন্য দুর্বল মাকড়সাকে পাঠাইয়া দিছে দুর্বল মাকড়সাকে আল্লাহ তালা পাঠাইয়া দিলেন সমস্ত শক্তির মোকাবেলার জন্য আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে বলতেছেন ইন্না আউহানাল আল্লাহ বলতেছেন যে ইন্না আউহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত আমার সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর আউহানাল বুয়ুত সবচেয়ে দুর্বল ঘর হল লাবাইতুল আনকাবুত আনকাবুত শব্দের অর্থ হল মাকড়সা আমরা কোরআনে করিমের বিষ পাড়ার মাঝে একটা সুরাই পাবো এই সুরার নামই হল সুরায় আনকাবুত কেন এই সুরার নাম সুরায় আনকাবুত রাখা হইল এই সুরার মাঝে আল্লাহ তালা এই আয়াত এই সুরার মাঝে আল্লাহ তালা আলোচনা করতে এই সুরার মাঝে এই আয়াত সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই আয়াতের মাঝে আল্লাহ তালা বলতেছেন إن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون إن أوهن البيوت لبيت العنكبوت যে আমার পূর্ণ সৃষ্টিকুলের মাঝে সকলেই তো থাকার জন্য ঘর তৈরি করে যারা থাকার জন্য ঘর তৈরি করে এদের সকলের ঘরের মাঝে মাকড়সার ঘর হলো সবচেয়ে দুর্বল ঘর এর চাইতে দুর্বল ঘর নাই লাউকানু আলামুন যদি তো আমরা জানতো আর আল্লাহ তারা সুস্পষ্ট ঘোষণা কোরআনে কারিমের মাঝে দিতেছেন এর আগের আয়াতে কামাতালিল আনকাবুত আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে সহায়ক হিসেবে গ্রহণ করছে আল্লাহ তালা বলতেছেন মাসালুল্লাবিন আত্মাখাদু মিন দুনিল্লাহি যে এদের উদাহরণ হলো এদের উপমা হল মাকড়সার মতো এদের অবস্থা হল মাকড়সা যা করে এরা তাই করতেছে ইত্তাকাদাত বাইতা আর মাকড়সা কি করে তার যাবতীয় শক্তির দ্বারা তার সকাল সন্ধ্যার প্রচেষ্টার দ্বারা যেখানেই যায় যাওয়ার পর শুধু ঘর বানায় এটা হলো মাকড়সার কাজ ইত্তাকাদাত বাইতা মাকড়সা আর কিছু করে না সাধনাই হলো ঘর তৈরি করা তার একটা ঘর ভেঙে যায় আবার আরেকটা ঘর করে দ্বিতীয় ঘর ভেঙে যায় তৃতীয় ঘর সে তৈরি করে এই ঘর তৈরি করার মাঝেই মাকড়সার জীবনটা কেটে যায় তাই আল্লাহ তালা বলতেছেন যে মানব জাতির মাঝে যারা নিজেদের উন্নতির জন্য যারা নিজেদের অগ্রগতির জন্য যারা সমৃদ্ধির জন্য তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কিছুকে সহায়ক হিসেবে গ্রহণ করে আল্লাদিনা যারা ইত্তাকাদু গ্রহণ করে মিন দুনিল্লা আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া অন্য কিছুকে সহায়ক হিসেবে গ্রহণ করে আল্লাহ বলতেছেন কামাসালিল আনকাবুত মাসাল শব্দের হচ্ছে উপমা তাদের দৃষ্টান্ত হলো যেমন তোমরা মাকড়সাকে দেখতেছ ইত্তাকাদাত বাইতা আর এই মাকড়সা কি করতেছে ঘর তৈরি করতেছে আর মাকড়সার ঘরের চাইতে দুর্বল কোন ঘর নাই সেই বলতেছে মাকড়সা যেমন ঘর তৈরি করে সে তেমনি একটা ঘর তৈরি করতেছে মাকড়সার ঘর যেমন দুর্বল তার ঘর তেমনই দুর্বল এটা আল্লাহর ঘোষণা কোরআনে করিমের মাঝে সুস্পষ্ট ঘোষণা এরপর আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর ইতিহাস শোনাচ্ছেন ঠিক এই জায়গাটায় অতীত ইতিহাস আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন যে আমাকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে সহায়ক হিসেবে গ্রহণ করে এদের প্রচেষ্টা এদের কর্মনীতি এদের তৈরি নীতিমালা যে কত দুর্বল এটা আল্লাহ তালা বুঝাইতেছেন وعادا وثمودا وقد تبين لكم من مساكنكم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وعادا وثمودا আল্লাহ বলতেছেন আজ জাতি নামক একটা জাতি এই পৃথিবীতে বসবাস করত ওয়াসামুদা আর সামুদ জাতি নামে একটা জাতি এই পৃথিবীতে বসবাস করত আর জাতির ইতিহাস কি লম্বা আলোচনা সামুদ জাতির ইতিহাস বলার জন্য সামুদ জাতির যে সর্দার ছিল সাদ্দাত বেহেস্তেরি করছে এতটুকুই তো যথেষ্ট এরা পৃথিবীতে অত্যন্ত শক্তিশালী জাতি ছিল আল্লাহ বলতেছেন আজকে দেখো আজ সম্প্রদায় পৃথিবীতে নাই সামুদ সম্প্রদায় পৃথিবীতে নাই তাদের ঘর বাড়িগুলো ঠিকই আছে তাদের ইতিহাস কি তারা পৃথিবীতে যা কিছু করত শয়তান তারা যা করতো তাদেরকে বুঝাইতো তোমরা যা করতেছো সব মানব জাতির কল্যাণের জন্য করতেছো ফসাদ্দাহুম আনিসাবিল আর শয়তান এটা বুঝায় বুঝায়া তাদেরকে পথ থেকে বিচ্যুত করতে অকানু মুস্তাব সিরিন আল্লাহ বলতেছেন আট জাতি সামুদ জাতি এরাও কিন্তু খুব বিচক্ষণ ছিল এরা খুব বিচক্ষণ সম্প্রদায় ছিল এই আদ এবং জ্ঞানে বিজ্ঞানে উৎকর্ষতার অধিকারী ছিল এরা কিন্তু আজকে তারা কোথায় আল্লাহ বলতেছেন ও কারুন কারুন নামক এক ধর্ণাট্য ব্যক্তির এই পৃথিবীতে বসবাস ছিল ও ফিরাউন ফেরাউন নামক এক প্রতাপশালী বাদশার এই পৃথিবীতে ক্ষমতা ছিল ও হামান এই ফেরাউনের আরেক সুযোগ্য মন্ত্রী ছিল হামান এই কারুনের কাছে এই ফেরাউনের কাছে এই হামানের কাছে আমার নবী মুসা আমার সুস্পষ্ট বাণী সহ উপস্থিত হয়েছিল আল্লাহ বলতেছেন কিন্তু কারণ ফেরাউন হামান আমার নবী মুসার কথা শুনল না নিজেদেরকে বড় মনে করল অমাকানু সাবিকিন কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে তারা আমার সাথে জয়ী হতে পারে না এদের প্রত্যেককেই তাদের অপরাধের কারণে আমি ধ্বংস করে দিয়েছি কিভাবে ধ্বংস করছেন আল্লাহ ফামিন হোম্মান আরসালনা আলাইহি হাসিবা ফামিন হোম তাদের মাঝে কিছু সম্প্রদায়কে আরসালনা আলাইহি হাসিবা তাদের উপর আমি পাথরের বৃষ্টি বর্ষণ করছি পাথরের বৃষ্টির বর্ষণ দ্বারা তাদের শক্তিকে আমি শেষ করছি আর অনেককে বিকট আওয়াজ দ্বারা আমি ধ্বংস করে দিয়েছি বিকট আওয়াজ শুরু হয়েছে সেই আওয়াজের সাথে তারা টিকতে পারে নাই অমিন হোম্মান খাসাফাত বিহিল আর অনেকের ইতিহাস এমন তাদেরকে সহ জমিনকে আমি ধসায় দিই অমিন হোম্মান আগরা না আর তাদের মাঝে এমনও সম্প্রদায়ের ইতিহাস তোমরা পাবে যাদেরকে আমি ডুবিয়ে ডুবিয়ে মারছি আল্লাহ বলতেছেন দেখো আমি তাদেরকে ধ্বংস করছি এই জন্য তোমরা কিন্তু আমাকে জালেম বলতে পারবে না আল্লাহ তাদের উপর জুলুম করেননি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করছেন কিন্তু আল্লাহকে জালেম বলা যাবে না আল্লাহ কারুনকে ধ্বংস করছেন জুলুম করে ধ্বংস করেন নাই আল্লাহ সাদ্দাতকে ধ্বংস করছেন জুলুম দ্বারা ধ্বংস করেন নাই ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করছে এটা আল্লাহর কোরআনের বাণী সেই দেখেন আল্লাহ তালা পৃথিবীর অতীত ইতিহাস আমাদেরকে শোনাচ্ছেন আর এই ইতিহাস দ্বারা আল্লাহ তালা আমাদের কাছে এই সংবাদ পাঠাচ্ছেন যে আল্লাহর শক্তির মোকাবেলায় সমস্ত কাফেরদের সম্মিলিত শক্তি মাকড়সার এক জাল এছাড়া আর কিছুই মাকড়সা যেমন সারা দিন ব্যাপী জাল তৈরি করে আর একটা সামান্য সলার আঘাত তার সারা দিনের প্রচেষ্টাকে ছিন্ন ভিন্ন করে ফেলে ঠিক যারা আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন কোন ধরনের নীতিমালাকে তৈরি করে তাদের ঘর তাদের তাদের সে নীতিমালা ঠিক সেই মাকড়সার জালের মতো আল্লাহ তালা যখন চাইবেন আল্লাহ তারা ধৈর্য ধরেন ফেরাউনের ক্ষমতা চারশো বছরের ক্ষমতা ছিল কিন্তু আল্লাহ তালা যখন ধ্বংস করতেন তখন নিমিষের মাঝেই ফেরাউন পৃথিবীর পরাজিত শক্তিতে রূপান্তরিত হইত নবী করিম সাল্লাসাল্লামের এই যে হিজরত এই হিজরত নিয়ে আলোচনা করতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরত থেকে আমাদের শিক্ষা কি যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবনের কঠিন সংকটময় মুহূর্তের মাঝে আল্লাহর উপর আস্থাকে ছাড়েন নাই ওনার জবানের উচ্চারণ ছিল ইন্নাল্লাহ মানা আর আমাদেরকে নবী মোহাম্মদুর রসুল এই শিক্ষা দিতেন যে দেখো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই একইনকে তৈরি করো এই একইনকে তুমি তৈরি করো ইন্নাল্লাহ মানা আল্লাহর পথে চলো আর নিজের মনকে এই শক্তি দাও যে তোমার সাথে আল্লাহ আছেন আর আল্লাহ যখন তোমার সাথে আছেন পৃথিবীর সমস্ত কুপুরি শক্তি ক্ষুদাদ্রোহী শক্তির সম্মিলিত চক্রান্ত তোমার কিছুই করতে পারবে না আল্লাহ কোরআনে করিমের অন্যত্র বলতেছেন দেখো তোমরা পৃথিবীর কুপুরি শক্তির আসপালন তাদের চিৎকারে ভয় পেয়ে যাও ইল্লা আগা তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না একটু কষ্ট দিতে পারবে তুমি যদি তোমার ইমানকে রক্ষা করো তারা তো ইমানের উপর আচর বসাইতে পারবে তোমার জীবনটাকে শেষ করতে পারবে আর মমিন তো জীবন দিতেই ভালোবাসে কারণ আল্লাহর পথে জীবন দেওয়ার সাথে সাথে মমিনের ঠিকানা জান্নাত এই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঠিক যখন ইন্নাল্লাহ মানা বললেন সবচেয়ে দুর্বল যে মাকড়সা আল্লাহ সেই মাকড়সাকে কাজে লাগাইলেন মাকড়সা আইসা গুহার উপর ঘর তৈরি করল আর এই মাকড়সার ঘরের দ্বারা আরবের সম্মিলিত কুফুরি শক্তি তারা ঢোকার সম্মুখীন হয় পরাজিত হয়ে গেল সম্মিলিত কুফুরি শক্তি পরাজিত হয়ে গেল এখন একটা প্রশ্ন আসবে এটা তো রসুল্লাহর ব্যাপারে এটা হয়েছে আল্লাহ রসুলকে আল্লাহ সাহায্য করতেন কিন্তু আল্লাহ তালা কোরআনের মাঝে বলতেছেন যে আমি আমার রসুলকে সাহায্য করছি আমি তোমাকেও সাহায্য করব আল্লাহ আল্লাহর কোরআনের দ্বারা বলতেছেন যে রসুরুল্লাহকে সাহায্য করছি এটা তো তোমার সামনে দৃষ্টান্ত আমি ঠিক এইভাবে তোমাকেও সাহায্য করব আল্লাহ তালা এই সংবাদ আমাদেরকে দিতেছেন আল্লাহ তালার নীতি মালাকে সহায়ক হিসেবে গ্রহণ করবে আলাইহিম তাদের কোনো ভয় নেই ওয়ালাহুম জানুন তাদের কোনো চিন্তা নেই আল্লাহ আমানু আকানু কানু ইয়াত্তাকুন যে যারা ইমানকে অর্জন করতে আর যারা তাকুয়াকে অবলম্বন করতে তারাই হলো আল্লাহর বন্ধু আর আল্লাহকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহ বলতেছেন পৃথিবীর কোনো কিছুর কারণে তাদের কোনো ভয় নাই লাহুমুল বুশরা আল্লাহ তাআলা সব প্রশ্নের উত্তর দেন অনেকে বলবে যে আল্লাহ তালার পথে চললে তো আখেরাতে আল্লাহ তালা সহযোগিতা করবেন আল্লাহ তালা আগে বলতেছেন লাহুমুল বুসরা তাদের জন্য সুসংবাদ তিনি হায়াতির দুনিয়া হায়াতের দুনিয়া মানে দুনিয়ার জিন্দগিতে তারা সফল অফিল আখেরা এটা পরে বলছেন আখেরা তো পরে আসতেছে কিন্তু দুনিয়াতেও তারা সফল হবে কোরআনে কারিমের অন্যত্র দেখেন আল্লাহ তালা কি বলতেছেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات আল্লাহ তালা কোরআন শরীফে বলতেছেন আমি আল্লাহ ওয়াদা করতেছি আসমান জমিনের স্রষ্টা আমি আল্লাহ ওয়াদ আল্লাহ আল্লাহ ওয়াদা করতেছেন তোমাদের সাথে তোমাদের মাঝে যারা ইমান আনবে ও আমিলুস হাত আর নেক কাজ করবে আল্লাহর ওয়াদা তাদের সাথে কি ওয়াদা আল্লাহ করতেছেন লায়াস্তাকলিফান্নাহুম ফিল আরদ তিনটা ওয়াদা আমি শুধু প্রথম ওয়াদার আলোচনাটা করতেছি কারণ আমার ভিন্ন আলোচনা আছে আল্লাহ বলতেছেন আমি পৃথিবীর ক্ষমতা তাদের হাতে তুলে দিব কিন্তু শর্ত ইমান আনতে হবে ইমানকে অর্জন করতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন থেকে শিক্ষা নিয়ে জীবনের সর্বত্র এই কথার উচ্চারণ এই কথার বাস্তবায়ন জীবনের মাঝে ঘটাতে হবে ইন্নাল্লাহ মানা আমি আল্লাহর উপর আস্থাশীল আমি আর কাউকে ভয় করি না সেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের হিজরতের আলোচনা চলছিল যে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম তার হিজরতের প্রথম পদক্ষেপ সৌর পর্বতের এক গুহার মাঝে গিয়ে আশ্রয় নিলেন মক্কার মুশ্রিকরা সর্বাত্মক খোঁজা খোঁজাখুঁজির পরও রসুরুল্লাহকে যখন পেল না এবার তারা সর্বত্র তাদের দ্বিতীয় পদক্ষেপ ঘোষণা করে দিল মোহাম্মদ আবু বকরকে নিহত বা বন্দী কেউ যদি করতে পারে এদের প্রত্যেকের বিনিময়ে একশো উট পুরস্কার ঘোষণা করল একে তো হলো শত্রুতা দ্বিতীয় হলো দুইশো উটের লালসা আরবের দস্যু প্রকৃতির লোকেরা তৎপর হয়ে মদিনায় যাওয়ার পূর্ণ পথ সংকটপূর্ণ হয়ে গেল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জন্য এক একে তো কাফেররা আরবের দস্যু প্রকৃতির দুর্বৃত্তরা এমনিতেই আক্রমণ করতে প্রস্তুত তারপর আবার দুইশো উটের লালসা মদিনার পথে বনু মাজলাজ গুত্র এদের বসবাস ছিল এই গুত্রের এক দূরধর্ষ ব্যক্তি ছিল সুরাকা ইবনে মালিক কোরাইশরা তার কাছে সংবাদ পাঠাইয়া দিল যে সুরাকা দুইশো উটের লালসা দুইশো উট পাবা শুধু মোহাম্মদকে এখনই নিহত করা নেলে বন্দি করে আমাদের কাছে দেওয়া এই সুরাকা নিজেই বর্ণনা করতেছে আমি মোহাম্মদ আবু বকরের খুঁজে আমি আমার পূর্ণ সম্প্রদায়কে লাগিয়ে দিলাম এবং তাদের খুঁজ পেলাম আমি তাদের এত কাজ পর্যন্ত পৌঁছে গেলাম যে আমি নিজে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতেছিলাম এত কাছে চলে আসলো আক্রমণ করার জন্য হজরত আবু বকর সিদ্দিক তিনি ঘটনা বর্ণনা করেন ঠিক এই ঘটনাটা যে সুরাকা যখন আমাদের অতি নিকটবর্তী চলে আসলো আরবের সকলেই সুরাকা ইবনে মালেককে ভয় পায় সেই সুরাকা নবী মোহাম্মদুর রসুল্লাহর পিছু নিছে এবং এত কাছে চলে আসছে যে এখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কোরআন তেলাবাত সুরাকা শুনতেছে এত কাছে আক্রমণ করবে অথবা বন্দি করবে ঠিক এই মুহূর্তে হজরত আবু বকর বললেন যে আমি অস্থির হয়ে কেঁদে দিলাম তা আমি যখন কেঁদে দিলাম আল্লাহ রসুল আমাকে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কাঁদতেছো কেন তখন আমি বললাম যে আমি আমার নিজের জন্য কাঁদতেছি না আপনার জন্য কাঁদতেছি যে সুরাকা তো আমাদেরকে ধরে ফেলল হজরত আবু বকর সিদ্দিক তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম আমার এই অবস্থা দেখে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মাকফিনাহু বিমা আল্লাহ তুমি যার মাধ্যমে চাও যেভাবে চাও তুমি তার জন্য যথেষ্ট হয়ে যাও নবী এই দোয়া করলেন আর এই দোয়ার সাথে সাথে সুরাকার ঘোড়ার পা পার্বত্য পাথরময় জমিতে পেট পর্যন্ত গেড়ে গেল চরম বিপদের মাঝে পড়ে গেল সুরাকা ঠিক সেই মুহূর্তে সুরাকা আল্লাহ রসুলের কাছে সাহায্য চাইল আমাকে সাহায্য করেন আমি বিপদগ্রস্ত নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে তাকে বিপদ মুক্ত করে বিদায় করে দিলেন ফাহাদা রসুল্লাহ এই হল আল্লাহর রসুলের আদর্শ জীবনের কঠিন সংকটময় মুহূর্তে তিনি শত্রুকে করুণ অবস্থার মাঝেও ছেড়ে দেন দেখেন সুরাকা ছিল এক আক্রমণের জন্য মদিনার পথে সুরাকার এই আক্রমণ প্রতিহত হল কিন্তু আরো কিছুদূর অগ্রসর হওয়ার পর আসলাম গুত্রের বুড়াইদা সে হল আসলাম গুত্রের সর্দার এই আসলামও ছিল মক্কার আরেক দুর্ধর্ষ গুত্র মারামারি কাটাকাটি হানাহানি এটাই ছিল এদের কাজ আসলাম গুত্রের সর্দার ছিল বুরাইদা সে একা না সত্তর জন দুর্ধর্ষ ব্যক্তিকে নিয়ে দস্যুকে নিয়ে রসুল্লাহর খুঁজ পেয়ে একদম সামনাসামনি চলে আসে আল্লাহর রসুল এবং তার সাথী বৃন্দ একদিকে অন্যদিকে মক্কার সেই আসলাম গুত্রের দুর্ধর্ষ সত্তর জন যোদ্ধা যার অস্ত্রে শস্ত্রে সজ্জিত কি ভয়ঙ্কর মুহূর্ত কি কঠিন দৃশ্য সেই অবস্থার মাঝে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর উপর আস্থা হারাননি সামান্যতম বিচলিত পর্যন্ত তিনি হননি অস্ত্র শস্ত্রে সজ্জিত প্রলোভনে উত্তেজিত দুর্ধস্যু দস্যু আর অন্যদিকে আল্লাহর রসুল এবং তার সাথীবৃন্দ নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম বুড়াইদা যখন সামনে তাকে জিজ্ঞাসা করলেন মোলায়েম শুনে তার কাছে জানতে চাইলেন এই তোমার নাম কি আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বুরাইদা উত্তর দিল তেজি উত্তর বুরাইদা এখন দেখেন বার্দুন শব্দের শাব্দিক অর্থ হল ঠান্ডা শীতলতা তো বুড়াইদা যখন বলল যে আমার নাম বুড়াইদা আল্লাহ রসুলের পাশে হজরত আবু বকর দাঁড়ানো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম হজরত আবু বকরের দিকে তাকাইলেন আবু বকরের দিকে তাকিয়ে তিনি বললেন যে আবু বকর পেরেশানির কিছু নাই আমাদের কাজে শীতলতা লাভ হবে শীতলতা লাভ হবে আমাদের কাজের মাঝে অপেক্ষা করো তারপরে নবী করিম সাল্লু আলহাসাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন তোমার গোত্র কি তো বুরাইদা উত্তর দিল আমার গুত্রের নাম হলো আসলাম আমি আসলাম গুত্রের লোক তো সালাম শব্দের অর্থই হলো নিরাপত্তা শান্তি এইবার নবী করিম সাল আলহু আসাল্লাম আবার আবু বকরের দিকে তাকাইলেন কারণ আবু বকরের একটু পেরেশানি আছে তো আবু বকর কি বললেন আবু বকর অপেক্ষা করো আমাদের নিরাপত্তা অর্জিত হবে নিরাপত্তা অর্জিত হবে তৃতীয় প্রশ্ন করলেন তুমি কোন শাখার লোক গোত্রের আবার শাখা আছে কোন শাখার লোক তো সে উত্তর দিল বনু সাহাম সাহাম শব্দের অর্থ হলো তীর তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আবু বকরের দিকে তাকাইলেন বলেন আবু বকর সৌভাগ্যের তীর আমাদের প্রতি আগত তো দেখেন এই কঠিন সংকটময় মুহূর্তে এই স্বাভাবিক আচরণ এই স্বাভাবিক প্রশ্নোত্তর সেই বুরাইদা আসলাম গুত্রের সর্দার বুরাইদার সাথে আল্লাহর রসুল যখন চালালেন তো রসুল্লাহর এই প্রত্যুত্তরে এই স্বাভাবিক আচরণে বোরাইদার গরম মেজাজ ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে গেল দস্যুতার ভাব তার থেকে দূর হয়ে গেল স্বাভাবিকভাবে বুরাইদাও জানতে চাইল আপনার পরিচয় কি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম উত্তর দিলেন আনা মোহাম্মদ আবদুল্লাহ রসুল্লাহ আমি আবদুল্লার পুত্র মোহাম্মদ আল্লাহর রসুল জসু বুরাইদা নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের জবান থেকে যখন শুনল যে তিনি বলতেছেন আমি মোহাম্মদ আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আমি আল্লাহর রসুল বুরাইদা আর নিজেকে সামলিয়ে রাখতে পারল না চিৎকার করে বুরাইদা উচ্চারণ করলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই আর আপনি আল্লাহ রাসুল বুরাইদা মুসলমান হয়ে গেল বুরাইদা মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে বুরাইদার সহচররাও রসুল্লাহর পায়ে লুটিয়ে পড়ল এক ঐতিহাসিক দৃশ্য সত্তর জন রক্তে মাতাল হিংস্র শত্রু মুহূর্তের মাঝে মিত্রে পরিণত হল আল্লাহর রসুল আবু বকর এক একাকী সফরের মাঝে ছিলেন সেই সফরের মাঝে এখন জিন্দা দিল সত্তর জন যানবাদ মুজাহিদ তারা পেয়ে গেল এই সফরের মাঝে বুরাইদা মুসলমান হওয়ার পর কি করলো নিজ পাগড়ি বর্ষার মাথায় বেঁধে একটা পতাকা বানাইল এবার বিজয়ের পতাকা সহ কাফেলা মদিনার দিকে চলতেছে বুরাইদা আল্লাহ রসুলের আগে আগে যাচ্ছে তার হাতে পতাকা আর পিছনে আল্লাহর রসুল হজরত আবু বকর আর আসলাম পুত্রের এই নৌ মুসলিম ব্যক্তিরা মদিনার পথে এখন বিশাল কাফেলা চলতেছে এই ছিল আল্লাহর রসুলের আস্থার বরকত আল্লাহর রসুলের হিজরত থেকে আমাদের শিক্ষা কি যে আল্লাহর রসুল এই হিজরতের এই কঠিনতম সফরে এই কঠিনতম সংকটের মুহূর্তে সামান্য সময়ের জন্য আল্লাহর উপর আস্থা হারাননি এই হলো শিক্ষা এই ছিল নিজ জীবনকে বাজি রেখে ঠিক আমাদের পর্যন্ত দিনকে পৌঁছানোর জন্য আল্লাহর রসুলের হিজরত রসুল্লাহর হিজরত ছিল কেন আল্লাহর পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহর রসুলের হিজরত ছিল মানুষের পয়গাম আল্লাহর পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লামকে তার মাতৃভূমি ছাড়তে হয়েছে বাইতুল্লাহর ভূমি তাকে ছাড়তে হয়েছে আল্লাহর রসুলের হিজরতের শিক্ষা আমরা যেন আল্লাহকে ভুলে না যাই আমরা যেন আল্লাহকে খুশি করি কেননা আল্লাহর উপর আস্থা মৌমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কারণ আল্লাহর উপর আস্থাশীল না হলে আর আল্লাহর হুকুমে জীবন না গড়লে মানুষ মানুষ থাকে না মানুষ থেকে তার মনুষ্যত্ব বোধ হারিয়ে যায় বিষয়টি বুঝার জন্য একটা উপমা একটা দৃষ্টান্ত আমরা এইভাবে বুঝতে পারি যে মা সন্তানকে গর্বে ধারণ করলেন আমরা যারা আজকের পৃথিবীতে আমরা সকলেই তো কোনো না কোনো মায়ের সন্তান এবং সে মা ঠিক আমাদেরকে তার গর্বে ধারণ করছে তারপর আমরা এই পৃথিবীর এই মুক্ত বাতাস মুক্ত আলো এটা আমরা পেয়েছি সেই বলা হচ্ছে যে মা তার সন্তানকে গর্বে ধারণ করলো সেই মায়ের প্রতি সন্তানের কর্তব্য পালন এটা যদি মনসত্বের দাবি হয় যে বাবার ওরসে সন্তানের জন্ম সে বাবাকে ভালোবাসা এটা যদি মনুষ্যত্বের দাবি হয় আমি যে দেশের নাগরিক সে দেশের প্রতি আমার দায়বদ্ধতা এটাও যদি মনুষ্যত্বের দাবি হয় তাহলে যে স্রষ্টা মায়ের গর্বে রেখে বাবার ওরসে আমাকে জন্ম দিয়ে দেশের নাগরিক করলেন সেই আল্লাহর প্রতি ভালোবাসা এটা কি মনুষ্যত্বের দাবি নয় কারণ মা আমার মা কেন বাবা আমার বাবা কেন আমি এদেশের নাগরিক কেন আমার মা আমার মা আল্লাহ এই মায়ের গর্ভে আমাকে জন্ম দিচ্ছেন আমার বাবা আমার বাবা এই বাবার উরসে আল্লাহ আমাকে জন্ম দিচ্ছেন আমি এদেশের নাগরিক আল্লাহ এ দেশ এই জন্মভূমি আল্লাহ আমাকে দান করছেন তাই মায়ের সাথে যদি অঙ্গীকার হয় বাবার সাথে যদি অঙ্গীকার হয় দেশের সাথে যদি অঙ্গীকার হয় আর সে অঙ্গীকার পূরণ করা যদি মনুষ্যত্বের দাবি হয় তাহলে স্রষ্টার সাথে প্রত্যেকটা সৃষ্টির যে অঙ্গীকার অঙ্গীকারকে পালন করা এটাও মনসত্বের দাবি কারণ যে স্রষ্টার মধ্যস্থতায় মা বাবার মর্যাদা যে স্রষ্টার মধ্যস্থতায় দেশ ভাষার ভালোবাসা যে স্রষ্টার মধ্যস্থতায় মানব প্রেম মানবতা সেই স্রষ্টার প্রেম আর নির্ভরতা যদি কারো না থাকে তাহলে এই পৃথিবীর মা বাবা এই পৃথিবীর ভাই বোন এই পৃথিবীর দেশ ভাষা সবই তো মিথ্যা হয়ে যায় স্রষ্টা যদি মাঝখানে না থাকে তাহলে বাবার মার ভাই বোন দেশ মানবতা মানব প্রেম কোনো কিছুরই তো অর্থ নাই কারণ এই সমস্ত কিছুর মাঝে যে মধ্যস্থতাকারী সে মধ্যস্থতাকারী কে আল্লাহ আল্লাহকেই যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আর থাকলো কি সেই নবী করিম সাল্লাহ তার জীবনের প্রত্যেকটা পরব দ্বারা তার জিন্দগির প্রত্যেকটা দিন রাতের শিক্ষা দ্বারা আমাদের কাছে এই সংবাদ এই মেসেজ তিনি আমাদের পর্যন্ত পৌঁছাইছেন যে স্রষ্টার প্রেম স্রষ্টার ভালোবাসা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সৃষ্টিকে অর্জন করতে হবে আজ এই স্রষ্টা প্রেম স্রষ্টার প্রতি আস্থা স্রষ্টার নির্ধারিত নীতিমালা এই সমস্ত কিছুকে বর্জন করার কারণে আজকে আমরা মনসক্ত বুধ থেকে দূরে চলে আসছি আজকে আমাদের মাঝে নবীর আদর্শের দাওয়াত আল্লাহর নির্ধারিত নীতিমালা এটার আলোচনা না থাকার কারণে এই দাওয়াত এই দাওয়াত থেকে আজকে আমরা দূরে সরার কারণে আজকে মানব সভ্যতা হারিয়ে যাচ্ছে এটা বোঝার ব্যাপার আজকে পঁচিশ বছরের যুবক সে তার পুরুষত্ব হারিয়ে ফেলছে আজকে আঠারো বছরের নারী সে তার নারীত্ব হারিয়ে ফেলছে এখন পঁচিশ বছরের যুবকের যদি পুরুষত্ব হারিয়ে যায় আঠারো বছরের এক নারীর যদি নারীত্ব হারিয়ে যায় তাহলে এই পুরুষ আর এই নারী এই পৃথিবীতে মানুষ হিসেবে বসবাস করার কি অধিকার থাকে আজকে ধর্মহীন শিক্ষা আজকে স্রষ্টার প্রতি আস্থাহীন শিক্ষা এই শিক্ষার করুণ পরিণতি আমরা যদি দেখতে চাই অনেক বেশি দূরে যেতে হবে না বাংলাদেশের শিক্ষার গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র গুরুত্বপূর্ণ জাগতিক বিদ্যাপীঠ দেশের নাম করা গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠগুলোর দিকে আমরা যদি তাকাই আর সংবাদপত্রের শিরোনামগুলো যদি আমরা লক্ষ্য করি আমরা খুব করুণ বাস্তবতা করুণ একটা দৃশ্য সে দৃশ্য এমন ভাবে আমাদের সামনে আসবে আমরা কি হাসবো না কাঁদবো আমরা করবো কি করুন দিশেহারা অবস্থা আমাদের মাঝে সৃষ্টি হওয়ার উপক্রম যাকে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে দেখেন নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবনের দাওয়াত ওনার জীবনকে নিয়ে আজকে আলোচনা মসজিদকে টিকানোর জন্য না মাদ্রাসাকে টিকানোর জন্য না ইসলামকে টিকানোর জন্য না কোরআনকে টিকানোর জন্য না দেখেন রক্ত পিচ্ছিল পথে আজকে পনেরো শত বছর পাড়ি দেওয়ার পরও ইসলাম অটট এখনো কোরআন অবিকৃত অবস্থায় আছে আজ থেকে দেড় হাজার বছর পরও কোরআন অবিকৃতই থাকবে কোরআনের একটা জের জবর পেশ এই পনেরো শত বছর পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই আরো পনেরো শত বছর পরেও কেউ পরিবর্তন করতে পারবে না কিন্তু কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণে আমরা মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলবো আমরা মানুষকেও মানুষ থাকবো না আজকে নবীর জীবনের আলোচনা কোরআনের আলোচনা আজকে আমরা যখন করি মনে করা হয় যে এই সমস্ত মোল্লারা যদি এই সমস্ত কথা না বলে তাহলে তারা তো মসজিদ টিকায় রাখতে পারবে না তারা চাকরি পাবে কোথায় মাদ্রাসা টিকায় রাখতে পারবে না আসলে তা না আমাদের দাওয়াত মনুষ্যের দাওয়াত আমরা মানুষদেরকে মানুষ হিসেবে টিকে থাকার জন্য মানুষদেরকে রসুরুল্লাহর জীবনী শোনাই মানুষদেরকে কোরআনের আলোচনা শোনাই এবং মানুষদেরকে ডাকি তোমরা মানুষ হও তোমরা পশুত্ব থেকে নিজেদেরকে রক্ষা করো আজকে পশুত্বের দাওয়াত চলতেছে চব্বিশ ঘন্টা প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা ক্ষমতার মসনদে বসে বসে বিদেশের দালালির দ্বারা আজকে চলছে পশুকদের দাওয়াত চলছে এক একটা মানুষকে পশু করার চক্রান্ত চলছে আজকে আমি আপনি একজন বাবার সন্তান আমি আমার বাবাকে বাবা বলে ডাকি কিন্তু আজকে থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরের করুন বাস্তবতা সেই বাস্তবতার কথা চিন্তা করুন মানুষ থাকবে যুবক থাকবে নারী থাকবে কিন্তু তাদের সামনে তাদের বাবার পরিচয় থাকবে না আমরা কি এই চাই যে আমরা যেমন বাবাকে বাবা বলে ডাকি মাকে মা বলে ডাকি আমার পরবর্তী প্রজন্ম এমন হোক তাদের মাঝে কোনো বাবার পরিচয় থাকবে না কোনো মায়ের পরিচয় থাকবে না তাদের মাঝে কোনো নিকট জনের পরিচয় থাকবে না করুন এক দিশাহারা সমাজের মাঝে যেমন আজকে ইউরোপ জ্বলছে আমার বাংলা আমার স্বাধীন ভূমি রক্তে রঞ্জিত ওই বাংলার জমিন ঠিক তেমনি ভাবে মানুষের হাহাকারে জ্বলবে এমন একটা দেশকে আমরা কামনা করি তাই এমন একটা দেশ যদি আমরা কামনা না করি আর দাওয়াত ফরজ রসুল্লাহর জীবনের দাওয়াত প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ দাওয়াত কাকে দিব আমি আমার সন্তানকে দাওয়াত দিব আমার সন্তানের পিছনে ফরজ আমার রসুল্লাহর জীবনের দাওয়াত দেওয়া আজকে দেখতেছেন না শিক্ষকরা কি দাওয়াত দিচ্ছে আমার সন্তানকে বাঁচাবে কে আমাকে বাঁচাতে হবে আমার সন্তান যেন এই অপসংস্কৃতির ছবলে হারিয়ে না যায় আমার সন্তানের সন্তান যেন পিতৃ পরিচয়হীন না হয় সে যেন যার সন্তান না হয় সে যেন তার বাবার পরিচয়কে খুঁজে পায় তার ব্যবস্থা আমাদের সমাজের মাঝে করতে হবে সেই রসুরুল্লার হিজরত থেকে যে চূড়ান্ত শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি আস্থাশীলতা কারণ যে আল্লাহকে বিশ্বাস করে সে বাবাকে বিশ্বাস করে সে মাকে বিশ্বাস করে সে দেশকে বিশ্বাস করে তার দেশের প্রতি মায়া আছে বাবার প্রতি মায়া আছে তার জনগণের প্রতি মায়া আছে তার মাঝে মানব প্রেম আছে আর যে আল্লাহকে বিশ্বাস করে না যে সন্তান তার বাবাকে বিশ্বাস করে না সে সন্তান কি তার ভাই বোনের কথা চিন্তা করবে যে বাবাকে ঘর থেকে বের করে দিছে সে কি ভাইকে তার ঘরের মাঝে জায়গা দিবে যে আল্লাহকে বাদ দিছে সে কি দেশের মাঝে কোনো কল্যাণ করবে বুঝার ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক ওয়া আখির আনিল হামদুলিল্লাহ রব্বিল আলম